السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের একটি বড় দীর্ঘ হাদিস এর ঘটনা এর কাহিনী আপনাদের সামনে তুলে ধরছিলাম যে ঘটনাটি ঘটবে পার্থিব জীবনে নয় আখেরাতে পরকালের জীবনে আখেরাত এমন একটি বিষয় আজকে কেউ যদি আখেরাতকে অস্বীকারও করে থাকে কিন্তু আখেরাতে উপস্থিত হওয়া থেকে তার কখনো মুক্তি নেই সুতরাং যারা আখেরাতকে স্বীকার করি আমরা আখেরাতের জন্য পার্থিব জীবনেই প্রস্তুতি গ্রহণ করি তাদের এই সেই আখেরাতে মুক্তির আশা করা যায় আর যারা সেই আখেরাতকে আজকে ভুলে গেছে আখেরাতকে আজকে অস্বীকার করে তাদের পক্ষে কখনো সেই আখেরাতে মুক্তির আশা করা যায় না দুনিয়াতে যে যতই ক্ষমতার অধিকারী হোক না কেন তাকে আল্লাহ সুবাহর কাছে ফিরে যেতেই হবে আল্লাহ সুবাহর আদালতে তাকে উপস্থিত হতেই হবে দুনিয়ার দাপট অর্থের দাপট ক্ষমতার দাপট বলের দাপট সেখানে আপনার কোনো কিছুই টিকবে না আল্লাহ সুবাহর নিয়ম নীতি অনুযায়ী তার কাঠগড়ায় সকল রাজা বাদশাকেও ফকির হিসাবে উপস্থিত হতে হবে সেই আখেরাতের কঠিন পরিবেশে কিভাবে মুক্তি পেতে পারি এমনই একটি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের দীর্ঘ হাদিসের কাহিনী আমরা শুনছিলাম পূর্বে আপনাদের সামনে আমরা বলেছি যে সেই মানব সকল কেয়ামতের কঠিন মাঠ থেকে হাসরের কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য তারা সুপারিশের আশায় আদম সালাতামের কাছে যাবেন তিনি অপারগতা প্রকাশ করবেন তারা যাবেন নোহ সালাতামের কাছে নোহ সালাতাম অপারগতা প্রকাশ করবেন নো আলহিসাল্লাম বলবেন তোমরা আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয় তোমরা চলে যাও পৃথিবীর বুকে যিনি আবুল আম্বিয়া হিসাবে মর্যাদা পেয়েছেন আল্লাহ সুবাহর খলিল হিসাবে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নির্বাচিত হয়েছেন সেই নবী রাসুল ইব্রাহিম আলী হিসালাতাম তার কাছে তোমরা চলে যাও নো আলি সালাতামের পরামর্শে তারা ইব্রাহিম আলাইসালাতামের কাছে যাবেন গিয়ে বলবেন হে ইব্রাহিম আলাইহিসালাম আপনি হচ্ছেন আবুল আম্বিয়া আবুল আম্বিয়া অর্থাৎ ইব্রাহিম আলাইসালাতাম এর পর থেকে যতজন নবী রাসুল হয়েছিলেন এসেছিলেন সকল নবী রাসুলগণ শুধুমাত্র ইব্রাহিম আলাইসালামের বংশধর থেকে এসেছেন অন্য কোনো বংশ থেকে নয় এজন্য ইব্রাহিম আলাইসালামকে আবুল আম্বিয়া নবীদের বাবা নবীদের পিতা বলে তাকে উপাধি দেওয়া হয়েছে ইব্রাহিম আলাই সালাতামের দুই ছেলে একজন হলেন ইসমাইল আলাই ইসালাম আরেকজন হলেন ইসহাক আলাইহ ইসমাইল আলাই সালাতামের বংশধর থেকে শুধুমাত্র একজনেই নবী রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম আর ইসহাক আলহি এর বংশধর থেকে ইসহাকের পরে ইয়াকুব ইয়াকুবের পরে ইউসুফ এভাবে ঈসা আলি সালাতাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকলেই ইসহাক আলাই বংশধর থেকে তাই ইব্রাহিম আলাই সালাতামের পরে যত নবী ও রাসুল এসেছেন তারা তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাক আলী সালাম এর বংশধর থেকে এসেছেন অন্য কোনো বংশধর থেকে নয় এজন্য ইব্রাহিম আলাইসালাতামকে আবুল আম্বিয়া নবী রাসুলদের বাবা বা পিতা বলেও তাকে সম্বোধন করা হয় ইব্রাহিম আলাইসালাতামকে আল্লাহ সুবাহানহতালা পূর্ববর্তী নবী রাসুলদের মাঝে তাকে বিশেষ মর্যাদা দিয়ে তাকে খলিল হিসাবে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন সকল মানবেরা ইব্রাহিম সালাতামের কাছে যাবেন গিয়ে বলবেন যে আপনি হলেন আবুল আম্বিয়া আপনি হলেন আল্লা সুবাহর খালিল সুতরাং আমরা যে বিপদে রয়েছি এ বিপদ থেকে মুক্তির জন্য জান্নাতে যেন আমরা আশ্রয় পেতে পারি যাওয়ার সুযোগ পাই এজন্য আপনি আমাদের জন্য আল্লাহ সুবাহর কাছে একটু সুপারিশ করবেন ইব্রাহিম আলী হিসালাতাম আল্লাহ সুবাহর কাছে সুপারিশ করার জন্য তাকে যখন মানুষেরা আবেদন করবেন তিনিও একইভাবে বলবেন দেখো আজকে আল্লাহ সুবাহ এত রেগে গেছেন অতীতে কখনো তিনি এভাবে রাগেননি ভবিষ্যতেও এত কঠিন রাগবেন না অতএব এই কঠিন রাগের সময় তোমাদের জন্য আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয় নফসি নফসি নফসি আমি আমার নিজের বিষয়টি নিয়ে আজকে ব্যস্ত কারণ আমার জীবনেও তিনি যে ভুল ত্রুটির কথা নিজের দুর্বলতার কথা উল্লেখ করবেন তিনি বলবেন যে আমার জীবনেও আমি কি করেছি তিনবার মিথ্যা কথা বলেছি আমার পক্ষে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয় মিথ্যা বলতে প্রকৃত সেগুলি মিথ্যাও ছিল না সেগুলি কৌশলে তিনি বলেছিলেন যেমন ইব্রাহিম আলী সালাতামকে যখন বলা হল সকলেই প্রতিমা পূজার বাজারে অনুষ্ঠানে উৎসবে যাচ্ছে তাকে বলা হলো তুমিও চলো ইব্রাহিম আলাই সালাতাম তিনি বলেছিলেন যে না আমি হলাম অসুস্থ ইন্নি সাকিম আমি অসুস্থ আমি তোমাদের সাথে প্রতিমা পূজার উৎসবে যেতে পারি না পারছি না প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাই সালাতাম তিনি শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি এক আল্লাতে বিশ্বাসী তিনি তাও হিতপন্থী তিনি তো কখনো মুশ্রিকদের সাথে সেই প্রতিমার উৎসবে যেতে পারেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দেখুন ইব্রাহিম আলাই সালাম তাকে প্রতিমার উৎসবে তার মানুষেরা আমন্ত্রণ জানালে তিনি বললেন যে আমি অসুস্থ আমি সেটাতে যেতে পারি না কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের পরিবেশে যেন প্রতিমার উৎসবগুলি হচ্ছে মুসলিম সমাজ যারা নিজেদেরকে তাওহিদবাদী বলে যারা পরিচয় দিতে চায় দাবি করে তারাও কিন্তু একইভাবে সেই প্রতিমার উৎসবে সকলেই হুমড়ি খেয়ে পড়ছে প্রতিমার উৎসব হতে পারে বিভিন্ন সেই মিনারকে ফুল দেওয়ার জন্য সেই প্রতিমার উৎসব হতে পারে বিভিন্ন স্মৃতিসৌধকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সেটিও একটি প্রতিমার উৎসব হতে পারে সেই অমুসলিম প্রতিমা পূজারীদের বিভিন্ন তাদের বিভিন্ন সময়ে যে উৎসব সেগুলিতে কোনো মুসলিম এ ধরনের প্রতিমা উৎসবে কখনো যেতে পারে না যদি গিয়ে থাকে তাহলে সেও যেন এক প্রকার প্রতিমা পূজারী এতে কোনো সন্দেহ নেই সেও তাও হিতবাদী হতে পারে না সে তাওহিদ থেকে আল্লাহ সুবাহানহাতালার একত্ববাদ থেকে সে বের হয়ে যায় ইব্রাহিম আলাহ এই যে কথা বলেছিলেন এটি বাস্তব কথা তিনি কিভাবে সেই প্রতিমার উৎসবে যাবেন মানসিকভাবে তিনি সুস্থ নন কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইসাল্লাম তিনি বললেন যে সেটাও আমি যদিও একদিক থেকে ঠিক রয়েছে এরপরও যেন অপর দিক থেকে সেটি আমার ত্রুটি এমনইভাবে ইব্রাহিম সালাম সেই জালেম নিষ্ঠুর মিশরের ফেরাউন তার কাছে যখন সম্মুখীন হলেন সাথে তার স্ত্রী ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে তিনি তিনি বলেছিলেন যে সে আমার বোন কোনো সন্দেহ নেই তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বোন ছিলেন ইমানই বোন ছিলেন ইসলামী বোন ছিলেন কিন্তু রক্তীয় সম্পর্কের দিক থেকে তিনি বোন ছিলেন না ছিলেন তার স্ত্রী সেটিও ইব্রাহিম আলাইসালাম কৌশলে কথাও ব্যবহার করেছিলেন বলেছিলেন এই কথাগুলিকেই উল্লেখ করে ইব্রাহিম আলাইসালাম বলবেন যে আমার জীবনে সমস্ত কিছু ত্রুটি ঘটে গেছে সুতরাং তোমাদের জন্য আমার পক্ষে আল্লাহ সুবাহর কাছে এই কঠিন ক্রোধের অবস্থায় সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয় নফসি নফসি নফসি আমি নিজের জন্যই শুধু আজকে ব্যস্ত হয়ে গেছি অতএব তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবাহ হাত তালা রেসালাত দিয়েছেন আল্লা সুবাহ তালা যার সাথে সরাসরি কথা বলেছেন তিনি হলেন মুসা আলী হিসালাতাম নোহ আলাইসালাতাম অপারগতা স্বীকার করে ইব্রাহিম আলাইসালামের কাছে পাঠাবেন ইব্রাহিম আলাইসালাতাম অপারগতা স্বীকার করে মুসা আলাইসালাতামের কাছে পাঠাবেন মুসা আলী হিসালাতামের কাছে গেলে মুসা আলহ সালাতামও একইভাবে জবাব দিবেন যেটি একটু আগে আমরা বলে ফেলেছি মুসা আলহ সালাতাম নিজেরও কিছু ভুল ত্রুটি স্মরণ করে তিনি বলবেন যে আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে অপারক সুতরাং তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবাহ নবদ দিয়েছেন যাকে রেসালাদ দিয়েছেন যাকে আল্লাহ সুবাহ ব্যতিক্রমভাবে সৃষ্টি করেছেন তিনি হলেন ঈসা আলাইহিসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা ঈসা আলাইহিসালাম তিনিও আল্লাহ সুবাহ তালার একজন বান্দা তিনিও আল্লাহ সুবাহ প্রেরিত রাসুল নির্বাচিত রাসুল আল্লা সুবাহ তাকে ব্যতিক্রমভাবে কি সৃষ্টি করেছেন তাকে ব্যতিক্রমভাবে সৃষ্টি করেছেন এই সে সাধারণত ঈসা আলি পূর্বে মানব সৃষ্টির কয়েকটি পদ্ধতি পাওয়া যায় একটি হচ্ছে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করা পৃথিবীতে মানুষ বলতে কিছুই ছিল না সর্বপ্রথম আল্লাহ সুবাহান হুয়া তালা নিজ হাতে প্রথম মানুষ হিসাবে আদম আলী হিসালাতামকে সৃষ্টি করলেন বাবা মা ছাড়া কোন রকমের নিয়ম ছাড়াই সরাসরি নিজ হাতে তিনি আদম আলী হিসালাতামকে সৃষ্টি করলেন এটি হল একটি পদ্ধতি যেই পদ্ধতিতে পৃথিবীতে আর কাউকে তিনি সৃষ্টি করেননি দ্বিতীয় পদ্ধতি একজন পুরুষ থেকে একজন মেয়ে মানুষকে সৃষ্টি করা আদম আলি সালাম থেকে হাওয়া আলি সালাতামকে সৃষ্টি করলেন মা বাবা ছাড়াই তৃতীয় পদ্ধতি আদম সন্তানদের মাঝে একজন মা আর একজন বাবা দুজনের সমন্বয়ে বাবার ওরসে মায়ের গর্ভে সন্তান জন্ম লাভ করতে লাগল এ হলো তৃতীয় পদ্ধতি সাধারণ পদ্ধতি যে পদ্ধতিতে আমরা অধিকাংশই সকলেই বলা যেতে পারে সে পদ্ধতিতে আমরা পৃথিবীতে এসেছি জন্ম লাভ করেছি ঈসা আলি কে আল্লাহ সুবাহ সেই পদ্ধতি বাদ দিয়ে তাকে ব্যতিক্রম আরেক পদ্ধতিতে বিশেষভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করলেন তা হচ্ছে ঈসা আলাইহিসালামের মা রয়েছেন কিন্তু বাবা নেই বাবা ছাড়াই শুধু মা থেকে ঈসা আলাই সালাতামকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করলেন এটি আল্লাহ সুবাহানা হওয়া তালার বিশেষ ক্ষমতা যে আল্লাহ সুবাহানা হওয়া তালা যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন কোনো ব্যক্তি ছাড়াই নতুন করে সৃষ্টি করতে পারেন তার প্রমাণ আদম আলি ইসালাম আবার বাবা মা ছাড়া একজন পুরুষ থেকে আরেকজন মেয়ে মানুষকে সৃষ্টি করতে পারেন তার প্রমাণ হাওয়া আলাইসালাম আবার বাবা মার মাধ্যমে সৃষ্টি করতে পারেন তার প্রমাণ আমরা সকলেই আবার আল্লাহ সুবাহ বাবা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করতে পারেন তার প্রমাণ হচ্ছেন ঈসা আলী হিসালাতাম সেই খ্রিস্টান সমাজ বিভ্রান্ত ইহুদ সমাজ তারা ঈসা আলী হিসালাতামকে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করেছে মারিয়াম আলী হিসালাতাম তিনি ছিলেন নিষ্কলস তিনি ছিলেন নির্দোষ তিনি কখনো তাকে যে অপবাদ দেওয়া হয়েছে সে অপবাদে জড়িত ছিলেন না তিনি একজন সতী সাধবী নেককার মেয়ে ছিলেন যাকে আল্লাহ সুবাহ তার বিশেষ নির্দেশে তার গর্ভে ঈসা আলহি সালাতামকে আল্লাহ সুবাহ জন্মদান করেন মুসা আলহি সালাতাম বলবেন তোমরা চলে যাও এমন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবাহ বিশেষ বিশেষভাবে তিনি সৃষ্টি করেছেন তিনি হলেন ঈসা আলহি সালাম তবে ঈসা আলাইসাল্লামের আরেকটি বিশেষত্ব হল যত পৃথিবীতে নবী রাসুলগণ এসেছেন সকলেই তারা বিদায় নিয়ে চলে গেছেন এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনিও বিদায় নিয়েছেন তিনিও মৃত্যুবরণ করেছেন কিন্তু ঈসা আলাই ইসলামের বেশি বিশেষত্ব হচ্ছে তিনি এখনো মৃত্যুবরণ করেননি সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তাকে এখনো জীবিত রেখেছেন তাকে আল্লাহ সুবহান সেই শত্রুদের কাছ থেকে তুলে নিয়ে আসমানে তুলে নিয়েছেন তিনি এখনো অক্ষতভাবে জীবিত অবস্থায় রয়েছেন আবার তিনি সর্বশেষে কেয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইসালাম এর আগমন পৃথিবীতে ঘটবে করার এবং সহিসন্না এটাই আমাদেরকে শিক্ষা দেয় এটাই প্রমাণ করে তবে ঈসা আলাইসালাম তিনি কোন নবী হিসাবে রাসুল হিসাবে প্রেরিত হবেন না তিনি আবার আসবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম এর শরীয়ত যে রয়েছে সেই শরীয়তের একজন প্রচারক ও শাসক হিসাবেই তিনি আসবেন মোহাম্মদ সাল্লামের শরীয়তের অনুযায়ী তিনি শাসন ও প্রশাসন কার্যক্রম পরিচালনা করবেন ইসলামে মানুষদেরকে দাওয়াত দিবেন তিনি নতুন কোন নবী ও রাসুল হিসাবে আসবেন না তারপর পৃথিবীতে কিছুদিন থাকার পর আবার তিনি পৃথিবীতেই ইন্তেকাল করবেন মৃত্যুবরণ করবেন এ উম্মাতের মানুষেরা তার জানাজা পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা সে সকল মানুষেরা ঈসা আলাইসালাতামের কাছে যাবেন গিয়ে বলবেন হে ঈসা আলাইহিসাম আপনি আল্লাহর প্রেরিত নবী আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহ সুবাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহ সুবাহর কাছে সুপারিশ করুন ঈসা আলাইসালাম তিনিও একইভাবে বলবেন যে আমার পক্ষে সম্ভব নয় তিনি বলবেন তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবাহ শুধু নবুয়ত রেসালাতে দেননি বরং সর্বশেষ নবী ও রাসুল হিসাবে আল্লাহ সুবাহ তাকে প্রেরণ করেছেন যার পরে কোন নবী রাসুল আসবে না এমন বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ সুবাহানুভালা তাকে দিয়েছেন তারা সকলেই নবী সাল্লাহ হুসাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চলে আসবেন এসে বলবেন যে হে মোহাম্মদ সাল্লাহ হুসাল্লাম আল্লাহ আপনাকে নবদ দিয়েছেন আল্লাহ সুবাহানুভালা আপনাকে রেসালাদ দিয়েছেন সুতরাং আপনার কাছে আমরা আশা করছি আপনি আমাদের জন্য সুপারিশ করবেন এ কঠিন বিপদের মুহূর্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে বিপদ থেকে মুক্তি দান করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন সেজন্য আপনি আমাদের জন্য সুপারিশ করুন কারণ আপনি হলেন সেই ব্যক্তি যার অতীত ভবিষ্যৎ অগ্রিম আল্লাহ সুবাহানহতালা ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ কাছে তারা এই সুপারিশের আবেদন করলে তিনি সাথে সাথে যে সুপারিশ করে ফেলবেন এমনটি কিন্তু নয় কারণ আল্লাহ সুবাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার অধিকার রাখে না রাসুল সাল্লাহ হোসাল্লাম তাদের কথা শুনেই তিনি সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে আল্লাহর যাবতীয় প্রশংসা বর্ণনা করবেন আল্লাহর গুণগান বর্ণনা করবেন আল্লাহর কাছে আবেদন করবেন বলবেন হে আল্লাহ এসব ব্যক্তিদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ সুবহান তালার প্রশংসা ও দোয়া করতে থাকলে আল্লাহ বলবেন হে মোহাম্মদ এর রাসাক তুমি তোমার মাথা উঠাও সেজদা থেকে উঠো ওয়াসাল টোটা তুমি চাও তোমাকে দেওয়া হবে হয়তো সাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে সুবহান আল্লাহ নবী সাল্লাহ হোসাল্লাম তখন তাদের জন্য আল্লাহ সুবাহানুভার কাছে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করলে আল্লাহ রাবুল আলমিন তার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন সুবাহান্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়টি একটু ভাবার বিষয় যেখানে অপারগ হবেন আদম ইসালাম অপারগ হবেন ইব্রাহিম ইসালাম অপারগ হবেন নো আলাইসালাম অপারগ হবেন মুসা ইসা আলিহিম সালাম সকলেই সেখানে সুযোগ পাবেন একমাত্র একজনেই তিনি হলেন সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সুতরাং আপনাকে সুপারিশের আশা করতে হবে মোহাম্মদ সাল্লাহামের ইসলামের সুপারিশের অন্য কোনো পীর ফকিরের নয় অন্য কোনো গাউস কুতুবের নয় মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তাকেই আল্লাহ সুবাহানুভাতালা এই বিশেষ সুপারিশের অনুমতি দেবেন আর তার সুপারিশ পেতে হলে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন সাফা আটি হিয়া লিমান লাম বিল্লাহ হিসাই সাইয়া আমার এই সুপারিশ হলো তার জন্যে যে কখনো আল্লাহ সুবাহ সাথে শিরকে লিপ্ত হয়নি আজকে আপনি যারা আপনাকে সুপারিশের আহ্বান জানাচ্ছে সুপারিশ করতে চায় বলে করবে বলে দাবি করছে তারা আজকে আপনাকে শেরকে লিপ্ত করে দিচ্ছে সুতরাং আপনি আল্লাহর কাছে সুপারিশ পাওয়া থেকে বঞ্চিত হবেন সুপারিশ সাফাহাতের মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবাহানা হাত তার কাছে এ সাফাহাত চাইতে হবে আর এ সাফাহাত তার অনুমতি সাপেক্ষে করতে পারবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার কাছেও কোনো সুপারিশ চাওয়ার আমাদের সুযোগ নেই বরং আল্লাহর কাছেই চাইব যে হে আল্লাহ আমাদেরকে আমাদের রাসুলের সুপারিশের সুপারিশ আমাদের জন্য কবুল করে নিন আল্লাহ সুবাহ আমাদের সকলকে রাসুব সাল্লাহ আলী হুসাল্লামের পূর্ণ অনুসরণ করে তার সুপারিশ পাওয়ার জন্য আমরা সৌভাগ্য লাভ করতে পারি আল্লাহ সে পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন এই দীর্ঘ হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যেন আমাদের ইমানকে আমাদের ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি পরিপূর্ণভাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত